দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রজব মাস রমজানের কাছাকাছি আমরা সেজন্য মানুষ যাতে করে আখেরাতমুখী হয় পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে সেজন্য আখেরাত নিয়ে আলোচনা হচ্ছিল গত জুমাতে আমরা হাসরের ময়দানে মানুষেরা যখন হারা হয়ে যাবে সূর্যকে মাথার উপরে আনা হবে জমিন পুরে তামার মতো হয়ে যাবে মানুষেরা নিজের আমল অনুযায়ী ঘামের ভিতরে ডুবে থাকবে কেউ হাঁটু পর্যন্ত কেউ নাভি পর্যন্ত কেউ গলা পর্যন্ত কেউ নাক পর্যন্ত এই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহান সাত আসমানকে এক হাতে নিয়ে সাত জমিনকে এক হাতে নিয়ে ঘোষণা করতে থাকবেন আনা মালিকুল মুলুক আইনা মুলুক দুনিয়া আজকে আমি সমস্ত বাদশাদের বাদশাহ সমস্ত ক্ষমতাশীলদের উপরে ক্ষমতাশালী আইনা মুলুক দুনিয়া আজকে দুনিয়ার সেই শাসক দুনিয়ার রাজা বাদশারা কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ সুপারিশ করার মতো ক্ষমতা রাখবে না মানুষেরা আদম আলাইহ কাছে দৌড়াবে আদম আলাইহ সালাতামকে প্রশংসা করবে আব্বালু আদম আপনি প্রথম মানুষ আন্তা আবুল বাসার সমস্ত মানুষের আপনি পিতা খলাকাল্লাহু তাআলা বিয়াদিকা বিয়াদিহি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াসকানাকা কাল জান্নাতা আল্লাহ তালা আপনাকে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন ওয়াসজাদ কাল মালাইকা মালায়কাদের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সেজদা করিয়েছেন আপনি একটু সুপারিশ করুন এই কঠিন মুহূর্তে যেন হিসাব নিকাশ শুরু হয়ে যায় আদম আলাই সালাতাম কি বলবেন আমি এই কাজের জন্য নয় আমিও তো আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে সেদিন ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু আজকে আল্লাহ তালা যে রাগান্বিত যদি আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করে বসেন তোমাকে আমি বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন এই গাছের কাছেও যাবে না আমি সেটা করেছিলাম আমি কি উত্তর দিব হা হা নফসি নফসি আমি নিজে বাঁচি ইদহাবু ইলা নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম তোমরা সকলে নুহের কাছে চলে যাও নূহ আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে লোকেরা চলে আসবে তারও বিভিন্ন প্রশংসা করা হবে নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম বলবেন লাস্তুলাহা আমি এই কাজের জন্য নই আমি আমার কমকে দাওয়াত দিতে দিয়ে সাড়ে নয়শো বৎসর পর্যন্ত দাওয়াত দিলাম এরপরে যখন মাত্র কয়েকজন ছাড়া ইমান আনল না আমি তো বদোয়া করেছিলাম কমের জন্য আমি এই কাজের জন্য নই ইজহাবু ইলাম মুসা আলাইহিসালাম তোমরা মৌসা আলাইহিসালামের কাছে যাও মৌসা আলাইহিসালামের প্রশংসা করা হবে লোকেরা বলবে আন্তা কালিমুল্লাহি আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন আল্লাহ তালা আপনাকে নবী রসুল বানিয়েছেন রাত আপনার উপর নাজিল করেছেন আপনি একটু সুপারিশ করুন মুসা আলহ সালাতামও একটা ওজোর পেশ করবেন এইভাবে সব নবীরা ইব্রাহিম আলহ ইসালামের কাছেও লোকের আসবে বলবে আপনি মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম মিল্লাতের আপনি প্রতিষ্ঠাতা তাওহীদের আপনি প্রথম দাওয়াত দেওয়া শুরু করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিল হিসেবে আখ্যায়িত করেছেন আপনাকে নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন আপনার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওয়াইদিবে তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না আল্লাহ তালা আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন আপনি একটু সুপারিশ করুন এব্রাহিম আলাইসালাম বলবেন যে আমিও এই কাজের জন্য না উনি তিনটা ওজোর পেশ করবেন মিথ্যা বলেছিলেন তিনটা অবশ্য এগুলো মিথ্যা ছিল না তাওরিয়া বলে কোন সময় যদি কোনো বিপদে পড়ে মানুষ তার মনে উদ্দেশ্য একটা কথা দুই রকম অর্থ হতে পারে সে উদ্দেশ্য করবে একটা শ্রোতা বুঝবে আর একটা এরকম কথাকে বলা হয় তাওরিয়া আরবিতে উনি তাওরিয়ে করেছিলেন এক এলাকা দিয়ে যাচ্ছিলেন সে এলাকার জালিম বাদশার নিয়ম ছিল কারো সুন্দরী স্ত্রী পেলে সে নিয়ে যেত ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রী সারা কিনে যাচ্ছিলেন এটা যখন জানতে পারলেন তিনি বললেন যে আমরা ধরা পড়লে বলবো আমরা বোন ভাই বোন হলে নিত না আবার কারণ তুমি আর আমি ছাড়া এই দুনিয়াতে এখন আর কোন মমিন না ইমানদার হিসেবে আমরা ভাই বোন ওনার উদ্দেশ্য একটা লোকেরা বুঝলো আর একটা কিন্তু তারপরে ওনার স্ত্রী যেহেতু অনেক সুন্দরী ছিল এরা এটা বলার পরেও ছাড়ে নাই ইতিহাস অনেক লম্বা আপনারা জানেন শেষ পর্যন্ত নিল কি হয়েছিল আর একটা ছিল যখন তার সাথী সঙ্গী বন্ধু বান্ধবেরা মেলায় যাওয়ার জন্য মূর্তি পূজায় যাওয়ার জন্য আহ্বান করেছিল তিনি বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ এই অসুস্থ বলতে তিনি বুঝাচ্ছিলেন তোমাদের যে কাজকর্ম এগুলো আমি পছন্দ করি না মানসিকভাবে অসুস্থ ওরা বুঝলো যে শারীরিকভাবে অসুস্থ এমনি ভাবে মূর্তি ভাঙ্গার পরে যখন লোকেরা জিজ্ঞেস করলো এটা কে করেছে উনি বলেছিলেন বালফালাহুম কবির কাবির হুম হাদা বালফা আলাহু কাবির হুম হাদা এটা তো ওদের বড়টাই করেছে এখানে উদ্দেশ্য ছিল বড়টা বলতে ওরা বুঝলো মূর্তির মধ্যে যেটা বড়টা সেটা ভাঙ্গা হয় না ওটাই করেছে আর ওনার উদ্দেশ্য ছিল ওদের মধ্যে আমি বড় আমি করেছি ইব্রাহিম আলাইহ সালাতামও ওজোর পেশ করবেন ঈসা আলাইহ সালামের কাছে লোকেরা আসবে ঈসা আলাইহ লোকেরা বলবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে বিনা বাপে সৃষ্টি করেছিলেন আপনাকে ইঞ্জিল কিতাব দান করা হয়েছিল আপনাকে আল্লাহ তালা অনেক মজা দান করেছিলেন অন্ধ লোকদেরকে হাত বুলালে চোখ ভালো হয়ে যেত এমনি ভাবে তার গুণাবলী বলে বলবেন যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন তিনি একই কথা বলবেন হা হা আমার দ্বারা সম্ভব নয় নাফসি নাফসি আমি মৃত্যুর পরে আমার লোকেরা আমার উন্মতরা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছিল যদি আমি এটা করতে বলি নাই কিন্তু আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি জবাব দিব এজাহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তোমরা সকলে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের কাছে যাও সমস্ত মানুষ মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের কাছে আসবে এসে তার প্রশংসা করবে আপনি আখির নবী আপনার উপরে সর্বশেষ কেতাব নাজিল করা হয়েছিল আপনাকে সমগ্র মানব জাতির জন্য রসুল বানানো হয়েছিল ইলাইকুম জামিয়া আমা আরসালনাকা আপনি সমস্ত মানুষের জন্য রাসুল হিসাবে প্রেরিত হয়েছিলেন আপনি সুপারিশ করুন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম এখানে সুপারিশ করা শুরু করবেন তা না আখিরু সাজিদান আল্লাহর নবী বলবেন হ্যাঁ আমি এই কাজের জন্য শেষদায় পড়ে যাবেন শেষদায় গিয়ে আল্লাহর এত প্রশংসা করবেন বোখার হিসেবে হাদিসে বলা হয়েছে আমাকে আল্লাহ রাব্বুল আলমিন এখন পর্যন্ত সেই শব্দগুলো শেখান নাই আল্লাহর শের তলে সেজদায় পড়ে যাব আল্লাহর এমন হামদ এবং সানা পেশ করতে থাকব আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া মোহাম্মদ এর ফারাসাক ওয়াশফা তুষাফা ওয়াসাল তোতা হে মোহাম্মদ সাল আলী সাল্লাম তুমি মাথা উঠাও ওয়াসফা তুসাফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে ওয়াসাল তোতা তুমি চাও তোমার চাহিদা পূরণ করা হবে তুষাফা তুমি যা কিছু সুপারিশ করবে আমি গ্রহণ করার চেষ্টা করব গ্রহণ করব তুমি শেষদায় পরে কেন কাঁদছ তুমি তো মাসুম তোমাকে আমি রাহমাতুল্লিল আলমিন বানিয়েছি তোমার কান্না আমার সহ্য হচ্ছে না তুমি মাথা উঠাও সালতো তা বলো তুমি কি চাও আল্লাহ রাব্বুল আলমিন এখানে বলবেন না তুমি যাকে ইচ্ছা করো নাজাদ দিয়ে দাও যাকে ইচ্ছা তরাইয়া নাও যাকে ইচ্ছা পার করো বলবেন কি ইয়া মোহাম্মদ এরফার আসাক তুমি তোমার মাথা উঠাও ওয়াসফা তুষাফা তুমি চাও তোমার সুপারিশ কবুল করা হবে বলা হচ্ছে না তুমি যাকে ইচ্ছা তাকে পার করে নিয়ে যাও বোঝা গেল সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে আল্লাহর অনুমতির প্রয়োজন আছে আল্লাহ তালা অনুমতি দিলেন এরপরেই আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম সুপারিশ করবেন কোরআনুল কারিমে জন্য স্পষ্ট করে বলা হয়েছে সুরায় বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি এর একটা অংশে বলা হয়েছে মাংদাল্লাদি ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনি কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লা বিইজনিহি আল্লাহর অনুমতি ছাড়া দুনিয়াতে অনেকে বলে ফেলে আমি পার করে নিয়ে যাব সুপারিশ করে নিয়ে যাব রাহমাতুল্লিল আলামিন সমস্ত নবীদের সর্দার সমস্ত শহীদদের সর্দার সলেহিনদের সর্দার সমস্ত মানুষের মধ্যে সর্দার তিনি সুপারিশ করবেন শেষদায় পরে আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হওয়ার পরে আর পীর বলছে তারা সুপারিশ করে নিয়ে চলে যাবে পার করে নিয়ে যাবে আল্লাহ সুবাহ সেজন্য বলছেন মানজাল্লাদি কে সে ব্যক্তি কে সে ব্যক্তি কে সেই পীর কে মুর্শিদ যে আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লাহি আল্লাহর অনুমতি ছাড়া কথাটা কি আমার না কোরআনের সুতরাং যে সমস্ত পীরেরা বলে দুনিয়াতে বসে মুরিদদেরকে বলে আমরা সুপারিশ করে পার করে নিয়ে যাব সেইগুলো পীররা না শয়তান এই শয়তানদের বিরুদ্ধে বলা ইমামদের দায়িত্ব মনে রাখতে হবে কোরআনুল করিম পরিষ্কার করে দিয়েছেন মানজাল্লাদি কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লাহি আল্লাহর অনুমতি ছাড়া কামতের মাঠে আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়ে তারপরে সুপারিশ করবে সুতরাং বুঝা গেল দুনিয়াতে বসে কোন ব্যক্তি গ্যারান্টি দিতে পারে না যে সুপারিশ করবে করতে পারবে তার নিজের কোনো গ্যারান্টি আছে ও যে নিজে মাপ পাবে তার কোনো গ্যারান্টি আছে অমর বিন খত্তাবের মতো লৌহ মানব জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তিনি বলতেন কাফা আফান লিলা আলাইয়া আলিয়া আল্লাহ তালা যদি আমাকে সমান সমান মাফ করে দেন তাই যথেষ্ট আর এই দেশে কতগুলো গাজাখোর মাজার পূজারি এরা দাবি করে তরাইয়া নিবে পার করে নিয়ে যাবে কোরআন পড়ুন এই জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন কোরআন থেকে জানার জন্য এরপরে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে সুপারিশ কি যার জন্য ইচ্ছা তার জন্য সুপারিশ করা যাবে কোরআন কি বলে শুনুন কোরআনুল করিম সুরা আম্বিয়া আঠাশ নম্বর আয়াত একুশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন গ্রামতের মাঠে যারা অনুমোদন প্রাপ্ত হবে তারাও নিজের ইচ্ছা মতো সুপারিশ করতে পারবে না সুপারিশ করার জন্য কোয়ালিটি প্রয়োজন আছে আবু হরায়রা থেকে বর্ণিত তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন রাসুল মান আহাকুবি সাফাহাতিকাইয়ামাল কেয়ামতের দিবসে আপনার সাফাত আপনার সুপারিশ পাওয়ার অধিকারী হবে কারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু হরায়রা আমার ধারণা ছিল এই প্রশ্ন তুমি ছাড়া কেউ করতে পারবে না কারণ তোমার যে এলেম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার যে চাহিদা যে লালসা তাদের মনে হচ্ছিল তুমি এই প্রশ্ন করবে প্রশংসা করলেন বোঝা গেল ভালো প্রশংসা প্রশ্ন করলে প্রশংসা করা যায় কারণ প্রশ্ন করতেও জ্ঞানের প্রয়োজন আবু হরারা প্রশ্ন করলেন মান হাক্কুবি সাফাহাতিকা ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিবসে আপনার সুপারিশ পাওয়ার অধিকারী হবে কারা قال من قال لا إله إلا الله صدقا من قلبه আল্লাহর হাবিব ফরমান আমার সুপারিশ পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হবে তারা সুপারিশ পাওয়ার অধিকারী হবে তারা যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষী যারা দিবে এই সাক্ষী দেওয়া ছাড়া কেউ সুপারিশ করা অধিকারী রাখবে না কেউ সুপারিশ পেতেও পারবে না আমি এটা বলে থাকি এভাবে যে কোন এক শিক্ষামন্ত্রী পরীক্ষার পরে বোর্ড অফিসে ফোন করে বলল যে বোর্ডের চেয়ারম্যানকে বলে এত নাম্বার রোল নাম্বারটা দেখেন এটা আমার স্ত্রীর ছোট ভাইয়ের নাম্বার খাতাটা দেখবেন বোর্ড অফিসের লোকেরা খাতা তালাশ করে বের করে দেখে যে রোল নাম্বার ছাড়া আর কিছুই লেখে নাই ফোন একজন মন্ত্রীর বা প্রধানমন্ত্রীর কোনো কাজে আসবে ঠিক সেরকম ভাবে সুপারিশকারী যত বড় হোক না কেন আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ সুবাহ যাদের জন্য অনুমোদন দিবেন একমাত্র তাদের জন্যই সুপারিশ করা হবে এছাড়া কারো জন্য সুপারিশ করা চলবে না বোঝা গেল আল্লাহ তালা যাদেরকে সুপারিশ করতে দিবেন তারাও সুপারিশ করবেন নিজের ইচ্ছা মতো না বরং কি আল্লাহর পক্ষ থেকে নিয়ম বলে দেওয়া হবে এদেরকে সুপারিশ করো যাদের অন্তরে কোন শিরিক নাই মোশরেক না এদেরকে সুপারিশ করা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 মিনহা আদুলুন তাদের পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সুরা বাকারার আটচল্লিশ নম্বর আয়াত এরকম বহু আয়াত আছে কোরআন শরীফের আর এক হাতে বলা আছে আল্লাহ তারা যাকে অনুমোদন দিবেন সে ছাড়া কোনো সুপারিশ করতে পারবে না কোরআনের আরাকাত সুরায় জুমারের চৌচল্লিশটা বলা হচ্ছে লাহু হে নবী আপনি জানিয়ে দিন সমস্ত সুপারিশের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে আল্লাহ যাদেরকে অনুমোদন দিবেন একমাত্র তারা সুপারিশ করবে এছাড়া সুপারিশ করতে পরিষ্কার হয়ে গেল সুপারিশকারীও আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেতে হবে এবং কার জন্য সুপারিশ করা হবে সেটাও আল্লাহ তালা বলে দিবেন যে এই কোয়ালিটির লোকদেরকে সুপারিশ করতে পারো জীবনে অন্যায় করেছে পাপ করেছে কিন্তু শিরিক করে নাই এই শিরিক যারা করে নাই এদের জন্য সুপারিশ গ্রহণযোগ্য হবে কারণ শিরিক যুক্ত এবাদত যারা করেছে মুশরেকদের জন্য কোন সুপারিশ করা যাবে না এদের ক্ষমা করবেন না আল্লাহ তালা কোরআনের একাধিক আয়াত আছে নিশ্চয় আল্লাহ তালা ক্ষমা করবেন না ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে ওয়াগ ফিরু মা দু না এছাড়া যত বড় পাপি হোক যত গুণাগার হোক আল্লাহ তালা যদি দেখেন শিরিক করে নাই ইচ্ছে করলে তার সমস্ত গুণা ক্ষমা করে তাকে জান্নাত দিবেন অথবা শাস্তি দিয়ে তারপরে জান্নাত দিবেন তারা চিরস্থায়ী জাহান্নামি হবে না কারা যারা শিরিক করে নাই এই জন্য শিরিক মুক্ত থাকা আল্লাহ সুবাহ এজন্য বলেছেন যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের রব কে রব মানে কি কবরে গেলে এই প্রশ্নই হবে আমরা মুখস্থ করে যাব রব্বি আল্লাহ এটা না রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ বিধানদাতা আল্লাহ রিজিকদাতা আল্লাহ বিপাদে উদ্ধার করার মালিককে সমস্ত কিছু ক্ষমতার মালিককে কলিল্লাহুম্মা মালিকাল মুলক সুরায় আল ইমরানের ছাব্বিশ নম্বরাতে বলা হচ্ছে কলিল্লাহুম্মা মালিকাল মুলক হে নবী আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন আল্লাহ মালিকাল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে তুতিল মুলকে মাংতা সাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে অত সাউ আর তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জাত দান করো ইজ্জাত দেওয়ার মালিককে অত জিল্লু মাংতা সাউ আর তুমি যাকে ইচ্ছে করো জিল্লাত দান করো অপমান করো অপমান করার মালিককে বেয়াদি কাল খাইরু সূরা আলে ইমরানের ছাব্বিশ নম্বর হাতে পরিষ্কার হয়ে গেল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 30 31 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা বলে রব্বুন আল্লাহ আমার রব কে অতবার উপর অটল থেকে ইস্তেকামত থাকে এদিক সেদিক কোন টাল বাহানা করে না ইস্তেকামত থাকে অটল থাকে নির্ভয়ে সে স্থির থাকে স্থির কেমন মেয়েরাজের আলোচনা ইনশাআল্লাহ আমরা হয়তো আগামী বৃহস্পতিও করবো ইনশাআল্লাহ শেষে আমি আলোচনা করে সিদ্ধান্ত নেব এটা যেহেতু রজব মাস চলছে যদিও মেয়েরাজের কোন খাস এবাদত নেই কিন্তু আকিদার অনেক বিষয় জড়িত আছে মেয়েরাজের সঙ্গে আর জুমায় আলোচনা করতে গেলে সময় হয় না এই জন্য ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার বাদ মাগরিদ থেকে লম্বা আলোচনা হবে মেয়েরাজের উপরে আমি সেটা ইনশাল্লাহ আর একটু পরে ঘোষণা করব বলছিলাম যেটা এই মেয়েরাজের ঘটনার মধ্যে আসবে আল্লাহর নবী যখন মেয়েরাজ থেকে আসলেন সকালবেলা আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ আবু জাহেল কারখানায় কাবায় পড়ে থাকতো আবু জাহালরাত এবাদত করতে এই জন্যই তো পার্থক্য এখানে আমার দেশের মানুষের প্রায় বলে থাকি একটা ভুল ধারণা যে আমরা আল্লাহ আছেন বিশ্বাস করি মুসলমান আর মক্কার কুফর আল্লাহকে বিশ্বাস করতো না এজন্য কাফের এটা কি ঠিক নাকি আবু জাহালরা খানা কাবা নির্মাণ করে নাই আবু জাহালরা কাবা তফ করতো না আবু জাহালরা হাজিদেরকে পানি খাওয়াতো কোরআন আল্লাহ তারা সাক্ষী দিচ্ছেন ওয়ালাইং সাল তাহুম্মান খালাকাহুম হে নবী আপনি যদি মক্কার আবু জাহেলদেরকে আবুল আহাবদেরকে মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে আসমানের সৃষ্টি করার মালিক আল্লাহ জমিন সৃষ্টি করার মালিক আল্লাহ আমাদের সৃষ্টি করার মালিক আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ খাদ্য দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ এই সবগুলো মক্কার কাফেররা অবিশ্বাস করত তাহলে পার্থক্য কোন জায়গায় পার্থক্য লাইলাহা ওর আল্লাহকেও বিশ্বাস করত দেবদেবীর পূজাও করত আল্লাহকে বিশ্বাস করত আল্লাহর আইন কানুন পরোয়া করত না মুসলিমরা বলবে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই কোন দেবদেবীর পূজা চলবে না করতো মুজিব মূর্তি পূজা চলবে না আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা চলবে না লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এই পার্থক্য নতুবা আবু জাহালরা ইবাদত করত খানায় কাবার সামনে পড়ে থাকতো মেয়েরাজের থেকে আল্লাহ নবী আগমন করলেন সকালবেলা খানায় কাবায় গিয়ে দেখে বড় হুজুর কে আবু জাহেল আবু জাহেল বসে আছে আল্লাহ নবী বললেন আবুল হেকাম ওর নাম ছিল আবুল হেকাম আমর হেসাম উপাধি ছিল আবুল হেকাম অনেকে ভুল করে বলে আল্লাহ নবীর আপন চাচা ছিল না আপন চাচা না আপন চাচা আবুল আহাব ছিল আবু জাহেল নবীর আপন চাচা নন কারণ হচ্ছে আবু জাহেলের বংশই ছিল ভিন্ন আবু জাহেলের বংশ হল বনু মাকজুম আমাদের নবীজির বংশ হল বনু হাসেম হ্যাঁ কোরাইশ বংশ একটা বড় বংশের দিক দিয়ে মিলছিল এলো গ্রামের চাচা এলাকার চাচা এছাড়া আর কিছু না যাই হোক আবু জাহেল বসে আছে বলল চাচা আজকে রাতে একটা আজীব কিছু ঘটেছে আবু জাহেল জিজ্ঞেস করতো উপহাস করতো আজকে নতুন কোনো খবর নাই আল্লাহ নবী খবর আছে এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গিয়েছি বাইতুল মুকাদ্দাসের থেকে এক এক করে সাত আসমান ভেদ করে আল্লাহর আরস পর্যন্ত চলে গিয়েছি আবু জাহেল হা হা করে হাঁস মারলো পরে চিন্তা করলো যে না হাঁস দিয়ে উড়ন যাবে না এটাকে একটা অস্ত্র বানাতে হবে এইবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গী যে কয়জন আছে সব ভাগানোর একটা মোক্ষম সুযোগ এইটাকেও বিশ্বাস করবে না আবু জাহাল মনে মনে চিন্তা করলো আকাশেরটা বাদ দিলাম বাইতুল মুকাদ্দাস যেতেই তো আসতে যেতে প্রায় এক মাস চলে যায় সোজা চলে গেল আবু বকরের বাড়িতে আবু বকর আমাদের একজন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ সম্ভ্রান্ত ব্যক্তি এই লোকটা কেমনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খপ্পরে পড়লো এতদিন পর্যন্ত তাকে ভাগাবার মতো কোনো কারণ খুঁজে পায়নি আজকে পাওয়া গেছে নিশ্চয় আবু বকর এটা বিশ্বাস করবে না সকালবেলা দরজা আঘাত কে আমার এমনি হেসাম আবু জাহেল আচ্ছা কি ব্যাপার কারে এতদিন পর্যন্ত বলতাম তুমি যার সঙ্গে চলো যার কথা মানো সে পাগল আলিয়াবুল্লাহ কিন্তু কোন প্রমাণ ছিল না আজকে প্রমাণ আছে শুনছো সে কি বলে সে বলে এই এক রাত্রে এখান থেকে বাইতুল মোকাদ্দার সেখান থেকে সাত আসমান ভেদ করে আরো সে গিয়ে চলে আসছে আবার রাত্রের মধ্যে আকাশেরটা বাদ দিলাম এই বাইতুল মোকাদ্দাস পর্যন্ত কি যাওয়া সম্ভব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাল ক্বালা সাদিকি আমাকে বলো আমার নবী এটা বলেছেন কিনা আবু জাহেল মনে করলো এইবার পাওয়া গেছে বিশ্বাস ঔষধ কাজে লাগছে হ্যাঁ হ্যাঁ বলেছেন তিনি এখনো কাবার সামনে বসে আছেন আমি তাকে বসে রেখে আছি তোমার কাছেও বলবে আবু বকর সিদ্দিক বলেন আমি জানতে চাই আমার নবীটা বলেছেন কিনা বলে হ্যাঁ বলেছেন বলে তাহলে শুনে রাখো শাহাদু আন্নাহু কদ সাদাকা আমি আবু সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী যদি বলে থাকেন তাহলে তিনি ঠিকই বলেছেন তিনি সত্য কথা বলেছেন আমান্তবিল্লাহি আমি আল্লাহ নবীর কথা বিশ্বাস করলাম আবু বকর সিদ্দিক আল্লাহ আকবার আল্লাহ তারা সেই বলছেন ইন্নাল্লাযীনা রব্বুন আল্লাহ যারা বলে আমার রব একমাত্র আল্লাহ সুম্মাস্তাকামু এরপর অটল থাকে নবীর প্রতি ইমান এনেছি বিশ্বাস করি আবু জাহেল আবু জাহেল বলে এটা কেমনি বিশ্বাস করো আবু বকর বললেন আমি তো এর চেয়েও বড় জিনিসকে বিশ্বাস করি মুহূর্তের মধ্যে জিব্রাইল ফেরেস্তা আকাশ থেকে আসেন আবার তিনি ওহিদি আকাশে চলে যান সেই কথা যখন বিশ্বাস করি আমার নবী যদি আরস পর্যন্ত যায় বিশ্বাস করতে অসুবিধা আমার কি মুসলমান স্থির থাকতে হবে বিপদে পড়লে মাজারে দৌড়াইলে মাজারলা প্রার্থনা করলে শুনবে না সাহায্য করা মালিককে আরো সামনে চলুন আবু কেন এত বড় মর্যাদার মালিক আল্লাহ নবী সাল্লাম যেদিন মৃত্যুবরণ করলেন অমর আব্দুল খত্তাবের মতো লৌহ মানব গলে গেল তরবারি হাতে নিয়ে তারপরে ঘোষণা করছে আলামান কলা মুহাম্মাদান মা তাজিবুনু কাহু যেই ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে আমি তার গর্দানটা উড়িয়ে দেব যে কারণে সাহাবিরা একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন আসলে আল্লাহ নবীকে জীবিত না মৃত্যু হয়ে গেছেন আবু বকর সিদ্দিক একটু বাহিরে ছিলেন কারণ ওই দিন সকালে একটু সুস্থ হয়েছিলেন এজন্য তিনি বাহিরে চলে গেছিলেন তিনি আসলেন সোজা আল্লাহর নবীর যেখানে বর্তমানে কবর এটা আয়সার হুজরা এখানে ঢুকে গেলেন ঢুকে দেখেন চাদর আবৃত আল্লাহ নবীর চেহারার থেকে চাদর সরালেন এরপরে তিনি চুমো খেলেন বললেন তিবতা হাইয়েন রসুলাল্লাহ আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থায় পবিত্র এই বলে চুমো খেয়ে আবার চাদরটা ঢেকে দিয়ে ময়দানে চলে আসলেন আবু বকর কি ঘোষণা করে এটা শুনবে সকলে অপেক্ষায় আছে আবু বকর সিদ্দিক বললেন কি সুন্দর স্থির সিদ্ধান্ত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু যারা অটল থাকে স্থির থাকে তাদের জন্য আল্লাহর সুসংবাদ আছে আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন আলামান মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়া আলাম আন্নাহু কদ মাতা ও মুসলমানেরা যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইবাদত করতে যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য ইবাদত করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূজা করতে তারা জেনে রাখো ফাইন্নাহু কদ মাতা তিনি মরে গেছেন ওমান কানা ইয়াবুদুল্লাহ আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে ফালিয়া আলাম তারা জেনে রাখো আল্লাহ তারা জীবিত আছেন তিনি চিরস্থায়ী চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত তার কোন মৃত্যু নেই এরপরে তিনি আয়াত কোরআন আয়াত করলেন আমা মুহাম্মদ ইল্লা রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো একজন রসুল কত খালাত মিন কাবলিহির রসুল এর আগে যত রসুল আগমন করেছেন সব রসুলরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে যান তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে আয়াত শেষ করলেন সঙ্গে সঙ্গে ওমর বিন খত্তাবের হাত থেকে তলোয়ার পড়ে গেল চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো আল্লাহ নবী নিশ্চিত হয়ে দুনিয়াতে আর নেই মা ফাতেমার চোখে পানি আসলো কান্না শুরু করলেন সুব্বত এটাই বলা হচ্ছে স্থির থাকা এমনি ভাবে আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পারস্য বড় বড় সুপার পাওয়ার গুলো মদিনায় হামলা করার চক্রান্তে লিপ্ত হলো আর একদিকে ইয়ামামার থেকে একজন নবুয়তের দাবি করলো মুসাইলামাতুল কাজ্জাব আর একদিকে একদল মুসলমান জাকাত দিতে অস্বীকার করল চতুর্মুখী এই চক্রান্তের মোকাবেলা কিভাবে করা যায় অমর আব্দুল খত্তাবের মতো ব্যক্তি এসে বলছে অবুকরকে বকরকে অবুকর এই মুহূর্তে মক্কার এই মুহূর্তে যারা মুসলমানদের মধ্য থেকে জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার নেই কারণ তারা তো মুসলমান ইসলাম থেকে খারিজ হয় নাই বরং যারা মোরতাদ হয়ে গেছে ইসলাম থেকে চলে গেছে যারা মিথ্যা নবীর উম্মত হচ্ছে বাহিরের যে আক্রমণগুলো তার আগে আমরা জবাব দেই ওদের সাথে লড়াই করি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু কি বলছেন কোরআনের আয়াত অনুযায়ী তাকে পরীক্ষা করা যায় তিনি বলছেন অমর জাহিলি যুগে সিংহের মতো বাতিলের মোকাবেলা করতে আর ইসলাম গ্রহণ করে শিরগাল হয়ে গেলে জেনে রাখো শুধু জাকাত দিতে অস্বীকার নয় যারা আল্লাহর নবীর যুগে একটা বকরির বাচ্চা জাকাত দিত আল্লাহর নবীর যুগে যারা উটের জাকাতের সঙ্গে রশিটা দিত আজকে যদি সেটাও দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে লড়াই করব যখন তিনি এই ঘোষণা দিলেন সব সাহাবারা বুঝতে পারলেন যে এটা এই সিদ্ধান্ত এরপরে দেখা গেল যে যারা আক্রমণ করার চেষ্টা করে তারাও চলে গেল সব বুঝতে পারলো যে না বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আগের মতোই নেতৃত্ব দিবেন এবং তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যোগ্য খলিফা আল্লাহ তারা বলছেন যারা স্থির থাকে বিপদে পড়লে কোন মাজারে যায় না কোন প্রার্থনা করে আল্লাহর কাছে প্রার্থনা করবে কাছে কোনো তাবিজ কবজার কাছে যায় না তাবিজ কবজ আল্লাহ নবী কখনো দেন নাই এরকম কোন গোমরা পীরের কাছে যায় না কোন ভ্রান্ত মতবাদের কাছে যায় না ইস্তাকামু যা অটল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তালার ফেরেস তারা তার কাছে অবতীর্ণ হন তারা অবাধিত থাকে আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের তোমাদেরকে ওয়াদা করা হয়েছে ফিল দুনিয়া ফিল আমরা তোমাদের সঙ্গে আছি দুনিয়াতেও এবং আখেরাতেও ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন সেই জান্নাতে তোমাদের জন্য রয়েছে মা তাস্তাহি আনফুসুকুম তোমাদের অন্তর যা কামনা করবে মনে মনে যা কল্পনা করবে মনে যা চাবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন তোমরা যা কিছু চাবে সেই জান্নাতের সবকিছুই রয়েছে এরপরে আল্লাহ তারা বলছেন নজুলাম মিন গফুরির রহিম আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি সুরায় ফুসিলাতের একত্রিশ এবং তিরিশ নম্বর আয়াত এই জন্য জান্নাতের দিকে আমাদের আকৃষ্ট হওয়া আল্লাহ রসুল সাল্লাম বলেন কর আল্লাহ তাহলা আবু হরারা থেকে বর্ণিত যে রাসুল্লাহাম বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা যখন বলেন বলা হয় তখন হাদিসে কুৎসি হয় এটা আল্লাহ তারা বলছেন আদাতুল আমি আমার ন্যাক বান্দাদের জন্য যেই বান্দারা কেবলমাত্র আমার ইবাদত করত যেই বান্দারা আমার কাছে সুপারিশ করত আমার কাছে যারা চাইতো আমি সেই বান্দাদের জন্য এমন পুরস্কার তৈরি করেছি মালা আইনুন রাত যা কোনো চক্ষু দিন দেখে নাই মানুষ চোখে অনেক কিছু দেখে দুনিয়ার চাকচিক্য দেখে এমন কোন জিনিস দেখে নাই ওয়ালা ওজন সামিয়াত যা কোনো কান দিন শুনে নাই ওয়ালা খতরা আলা কালবে বাসার এবং কোন মানুষের অন্তরের আকাশ কুসুম পরিকল্পনায় কখনো আসে নাই কল্পনা করে মানুষ আকাশে উড়ে একেবারে সেই মঙ্গল গ্রহে চলে যায় আল্লাহ তারা বলছেন আমি আমার বান্দার জন্য এমন কিছু তৈরি করেছি যা মানুষের সেই আকাশ কুসুম পরিকল্পনার মধ্যে আসতে পারে না আল্লাহ সুবহান এই জন্য আমাদেরকে জান্নাতের জন্য উদ্বুদ্ধ করেছেন কামতের মাঠের কথা বললাম আল্লাহ তারা এরপরে অনেক বিষয় আছে হাউজে কাউসারে বিষয় আছে আল্লাহ রসুল আছে হাউজে কাউসারে পানি পান করাবেন মানুষেরা দলে দলে আসতে থাকবে হঠাৎ করে কিছু লোকের সামনে পর্দা পড়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন উম্মতি উম্মতি আল্লাহর তো আমার উম্মত চিনতে পারবেন কারণ আমাদের যে দাগগুলো থাকবে উজু করার চিহ্নগুলো থাকবে চমকাবে আল্লাহ তারা বলবেন আপনি জানেন না আপনার পরে এই লোকগুলো কি বেদাত করেছিল সুন্নাতকে বাদ দিয়ে বেদাত করেছে তাওহীদকে বাদ দিয়ে শিরিক করেছে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কি কি বেদাত করেছিল নামাজ রোজার খবর ছিল না আল্লাহর ফরজ হুকুমগুলো পালন করত না কিন্তু বেদাত করতে তারা পটু ছিল দিনকে তারা ধ্বংস করেছে আল্লাহ সুকান সুকান ভাগো ভাগো লেমান গাইয়েরা বাদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ আমার পরে দিনের মধ্যে বেদাত তৈরি করেছ তারা আমার থেকে দূর হয়ে যাও আল্লাহ সুবাহান এই সময় আবার মমিনদের থেকে সত্তর হাজার মানুষকে বিনা হিসেবে জান্নাত দিবেন এই উম্মতের থেকে আল্লাহ আলাহাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক আমার উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবেন সেই সত্তর হাজার কারা সেই সত্তর হাজারের পরিচয় কি তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা জীবনে কখনো তাবিজ কবজ মন্ত্র ইত্যাদির কাছে যায় নাই ওয়ালা যারা কখনো কাই দিয়ে চিকিৎসা করে নাই কাই আরবের একটা রোগ ছিল চিকিৎসা ছিল আগুন দিয়ে পোড়া দিত এই সমস্ত যারা করে নাই যারা কোন লক্ষণ শুভ লক্ষণ কুলক্ষণ এইসব কুসংস্কারে যারা বিশ্বাস করে নাই ওয়ালা রব্বিহিম যারা সর্বক্ষেত্রে তাদের রবের উপরে ভরসা করেছে এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলম বিনা হিসেবে জান্নাত দান করবেন সর্বক্ষেত্রে ইমান থাকবে কার উপরে দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র উপকার করার জন্য তারা সবাই মিলে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তারা লিখে রেখেছেন আর পক্ষান্তরে দুনিয়ার সমস্ত মানুষ যদি একাত্র হয় আপনার ক্ষতি করার জন্য অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তারা লিখে রেখেছেন কামতের মাঠে মানুষকে আল্লাহ তারা বিভিন্ন দলে দলে ভাগ করবেন সুরায় নাবার ভিতর আসছে মানুষ কাতারে কাতারে দলে দলে আসবে এক এক দলে এক এক দিকে যাবে সেই দলগুলো দশটা দল হাদিসে আসছে আর বারা আল্লাহ আনহু থেকে বর্ণিত একদল মানুষ উঠবে বানরের সুরাতে শুকুরের সুরাতে উঠবে আর একদল মানুষ থাকবে যাদের চেহারা থাকবে নিচে পাও থাকবে উপরের দিকে আর রসুল আল্লাহ কেমনে আবার আল্লাহ তারা পাও দিয়া চেহারা দিয়ে হাঁটাবেন কি করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ সুবাহ পাও দিয়ে হাঁটাতে পারেন সে আল্লাহ তারা চেহারা দিয়েও হাঁটাতে পারবেন এই হবে এক গ্রুপ ইউনাকিসার জুলহুম ফাওয়াকুজুহিম সাবুন আর ইহা তাদের পাও থাকবে উপরে চেহারা দিয়ে হাঁটবে অবাদুহুম আমিয়া আর একদল মানুষ হবে অন্ধ অবাদ হুম সুম্মান আর একদল মানুষ হবে বোবা বুকমান বধির হবে অবাদুহুম ইয়ামগুদুন আলসিনাতাহুম আর একদল মানুষ হবে তারা জিহিবা চাবাতে থাকবে ফাহিয়া মুদাল্লা মুদাল্লাতুন আলা সুদুরিহিম এই জিহিবাগুলো বড় হয়ে তাদের নাভি পর্যন্ত ঝুলতে থাকবে এমনকি ইয়াসিলুল কাইহু ফাহিহিম তাদের মুখের থেকে দুর্গন্ধ ছড়াবে সমস্ত জান কেয়ামতের সমস্ত মানুষেরা ইয়েতাকাজ্জারহুম আহলুল জমে কেয়ামতের মানুষেরা ঘৃণা করতে থাকবে এ হল আরেক দল মানুষ অবাধ হুম মুকাত্তাতুরাই আর জুলিহিম আরেক দল মানুষ থাকবে হাত পা কাটা অবস্থায় অবাধ হুম মুসাল্লাবুন আলা জুজু নারিন আর দল জাহান নামের খেজুর গাছ তৈরি করে তার মধ্যে তাদেরকে সুলিবিদ্ধ করা হবে অবাধ হুম আসাদ্দুনা তারা মিনাল জিফে আর দল মানুষ হবে যারা পচা দুর্গন্ধ লাশের চেয়েও দুর্গন্ধ ছড়াবে অবাধুম মুলাব্বিসুনা জিলবাবান সাবিগাতান মিন কাতরানিন আর একদল মানুষ যাদেরকে আলকাতরা দিয়ে পোশাক তৈরি করে পরিয়ে দেওয়া হবে এরপর আগুনে পোড়ানো হবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া দশ প্রকার লোক কারা কাদেরকে শাস্তিগুলো দেওয়া হবে আম্মাল্লাদিন আলা আল্লাহ হাবিব ফরমান যেই লোকগুলো <clears throat> শুকুরের স্রোতে উঠানো হবে আমাদের মাঠে ফাহালুসুহুতে এরা হচ্ছে সেই লোকগুলো যারা দুনিয়াতে ঘুষ খেত ঘুষ খেত হারাম কামাই খেত দরজার নিচ দিয়ে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিত কেউ দেখত না আল্লাহ তারা দেখতেন ওয়াল কিছু না এবং যেই লোকগুলোকে উল্টা করে হাঁটানো হবে তারা হচ্ছে আকিরাতুর রেবা সুদখোরদেরকে আল্লাহ তারা সেই শাস্তি দিবেন এবং আমিয়া যারা অন্ধ তারা কারা আল জাহিরুনা ফিল হুকমে যারা অন্যায় বিচার করত বিচার করতে গিয়ে অন্যায় বিচার করত ন্যায় বিচার করত না বিচারকদের সম্পর্কে শাস্তি হবে অসম্য আর বধির হবে ওই সমস্ত লোকেরা আল জীবন আবি আমালিহিম যারা নিজের আমলে নিজে খুব খুশি নিজেরটা খুব ভালো মনে করত দুনিয়াবি কাজগুলোকে মনে করে এটাই আমাদের সফলতা আর যারা নিজেদের জিহিবাকে চাবাতে থাকবে নাভি পর্যন্ত ঝুলবে জিহিবা দুর্গন্ধ ছড়াবে কে আমাদের সমস্ত মানুষ থুতু ফেলবে ঘৃণা করবে এই লোকগুলো কারা আল ওলামা ওই সমস্ত আলেমরা ওই সমস্ত আলেমরা ওয়াইজিনরা যারা ওয়াজ করত নিজের আমল করত না যারা ওয়াজ করত মানুষকে গুমরা করত কোরআন হাদিস বাদ দিয়ে বিভিন্ন কেসা কাহিনী বলে মানুষদেরকে ইসলাম থেকে সরিয়ে বিভিন্ন পথে আর বিভিন্ন মতে বিভক্ত করত এই লোকদেরকে সেই শাস্তি দেওয়া হবে অমাক্তুল আইডি আর হাত পা কাটা যারা তারা হচ্ছে মৌজুল জিরান যারা প্রতিবেশীকে কষ্ট দিত প্রতিবেশীকে কষ্ট দিত যারা তাদের হাত পা কাটা অবস্থায় উঠবে অল মুসাল্লাবুনা আর সুলিবিদ্ধ অবস্থায় উঠবে কারা আর সোহাত বিন্যাস ইলা সুলতান যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে যারা কি করতো অন্যায়ভাবে শাস্তি দিত ওয়াল্লাদিন আসাদ্দনা তানান আর যারা দুর্গন্ধ যাদের পচা দুর্গন্ধ শরীর থেকে বের হবে মোত্তাবি শাহওয়াতে যারা নিজের মনের পূজা করত অমানি হাক্কাল্লাহ ফিয়ামিহিম আর নিজের আল মালের মধ্যে আল্লাহর হক যেটা সে আদায় করতো না অলাবিসুল জিলবাব আর আলকাত্তার পোশাক পরিয়ে জাহান নামের আগুনে পড়ানো হবে যাদেরকে তারা হবে আহলুল কিবেরি ওয়াল ফখর যারা অহংকারী ছিল তাদেরকে এইভাবে দশ প্রকার লোকদেরকে আল্লাহ তারা দশটা কাতারে উঠাবেন এটা সুরায় নাবার সুরায় নাবার আঠারো নম্বর আয়াত এর তাফসির আজওয়াউল বয়ান এর নয় নম্বর খণ্ডে আল্লামা শান্তিক রহমতুল্লাহ বয়ান করেছেন হাদিসটা উল্লেখ করেছেন এই জন্য কামতের মাঠের এই ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসবে আমাদেরকে প্রত্যেককে উচিত হলো এখন আল্লাহকে ভয় করে আখেরাতমুখী হওয়া রমজান মাস আমাদের খুব নিকটে আমি বলেছিলাম যে রমজান মাসের আগে রজব এই রজব মাসে আল্লাহ সুবাহ মানুষদেরকে সুযোগ দেন তার আমলের জমি চাষ করার জন্য এরপরে সাবান মাসে আরো বেশি আবাদত করে তারা তাদের জমিনে ফসল বপন করবে এবং রমজান মাসটা আল্লাহ সুবাহান তারা দিয়েছেন আমাদেরকে সেই ফসলগুলো ঘরে তোলার জন্য কে কত বেশি না কামল করতে পারে সেই মহান মাস আমাদের সামনে আসছে প্রায় আমরা সেই জন্য নিজেকে এখন থেকে সমস্ত শিরিকার আর বেদাত মুক্ত করে কোরআন এবং সুন্নার সঠিক আমাদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবাদত করার জন্য চেষ্টা করি আল্লাহ সুবাহান হুয়া তারা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন